সাফওয়ান ইবনু ইয়ালা রদিল্লাহ তাল্লাহ্ন তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাই সাল্লামকে মিম্বারে উঠে এ আয়াত তিলওয়াত করতে শুনেছি ওয়ানাদাও ইয়া মালিকু অর্থাৎ আর তারা ডাকলো হে মালিক সুফিয়ান রহমতুল্লা আলহি বলেন আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন এর কিরাতে ওয়ানাদাও ইয়া মালিকু এর স্থলে ওয়ানাদাও ইয়া মালি রয়েছে